এই মসজিদ একত্রিত করে দিয়েছেন দিল খুলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করার আগেই তখনও মানুষদেরকে সৃষ্টি করা হয় নাই আল্লাহ তালার দরবারে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মর্যাদা তখন থেকে মানুষ সৃষ্টি করার আগেই তার মর্যাদা আল্লাহ তারা ঠিক করেছেন একটি সহি হাদিস ইরবাদ ইবনে সারিয়া রবি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আসাল্লাম তিনি এরশাদ করেন ইন্নি আবদুল্লাহ في أم الكتاب الخاتم النبيين আমি কি উম্মিল কিতাব বলা হয় লৌহে মাহফুজ লৌহে মাহফুজের মাঝে আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী হিসেবে আমার নাম তখন থেকে লেখা আন্না আদম লামুন জাদিলুন ফি যখনও হজরত আদম আলী ইসালাম তিনি এখনো তাকে আল্লাহ তালা এখনো তৈরি করেন নাই উনি এখনো কাদার মাঝে এবং এই কথার ব্যাখ্যাও আমি তোমাদেরকে বলবো যে দাওয়াত ইব্রাহিম ও বাশারত ঈসা কৌমাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহর যে খলিল ইব্রাহিম আলিহাল্লাম মত্তাহ ইব্রাহিম খলিলা হজরত ইব্রাহিম আলিহাল্লামকে আল্লাহ তালা খলিল হিসেবে গ্রহণ করেছিলেন আর আল্লাহ তালার দরবারে হজরত ইব্রাহিম আলী ইসলামের একটা দোয়া ছিল আরববাসীদের জন্য তিনি যখন আল্লাহর ঘর তৈরি করলেন কাবা মক্কাতুল মক্কার রামায় কাবা আল্লাহর ঘরকে তিনি যখন তৈরি করলেন ওনার এই ঘর তৈরিতে ওনার সহযোগী ছিল ওনার ছেলে হজরত ইসমাইল তো বাবা এবং ছেলে এই ঘরকে তৈরি করার পর আল্লাহর কাছে দোয়া করলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ওনার আল্লাহর কাছে দোয়া করলেন কাবাকে তৈরি করার পর রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আমাদের এই আমলটাকে আপনি কবুল করে নেন আপনি তো সব শুনেন সব জানেন অনেকগুলো দোয়া তার মাঝে এটাও একটা দোয়া ছিল রব্বানা ও ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ একজন রসুল আপনি এই ভূমিতে এই ভূমিতে আল্লাহ আপনি একজন রসুল প্রেরণ করেন যে রসুল এই ভূমির অধিবাসীদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে তাদেরকে হ্যাকমত এবং কিতাব শিক্ষা দিবে আল্লাহ আপনি তো ক্ষমতাধর আপনি তো প্রজ্ঞার অধিকারী এ দোয়াটা করেছিলেন কে হজরতে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি বলতেছেন দাওয়াত ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসালামের দুয়ার ফসল হলাম আমি তিনি যে দোয়া করেছিলেন সে দুয়ার ফসল আমি হজরত ঈসা আলী ইসালাম ওনার জাতিকে সুসংবাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল ইন্নি রসুল্লাহ ইলাইকুম তোমাদের কাছে আমি আল্লাহর রসুল মুবাশিরম বিরসুলিন মুবাশিরম বিরসুলিন মিম্বাদি আমার পরে এক রসুল আসবেন আমি তার সুসংবাদদাতা ইসমুহ আহমাদ সে নবীর নাম হবে আহমাদ আল্লাহ রসুল বলতেছেন হজরত ঈসা তিনি তার কমকে যে নবীর সুসংবাদ দিয়েছিলেন আমি সেই নবী আমি আমার মায়ের স্বপ্নের ফসল আমার মা আমাকে যখন প্রসব করেন তখন স্বপ্ন দেখেছিলেন আল্লাহ খারাজা মিনহা নুরুন যে তার থেকে একটা নূর বের হচ্ছে আজা আতলাহু কসুর শ্যাম পূর্ণ শাম এলাকা এই নূরে আলোকিত হয়ে যাচ্ছে শামের প্রসাদ গুলো আলোকিত হয়ে যাচ্ছে এই নূর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার আগমনটা এটা পৃথিবীবাসীর জন্য অনেক বড় একটা নিয়ামত অনেক বড় একটা আনন্দের ব্যাপার কারণ আল্লাহ তালা তার পূর্ব অগণিত নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন হাজার হাজার বছর ধরে নবী রসুল তারা পৃথিবীতে আগমন করেছেন এবং তারা সুসংবাদ দিয়েছেন পৃথিবীবাসীকে বিশ্বাসীদেরকে শেষ নবীর সুসংবাদ শ্রেষ্ঠ উন্মতির সুসংবাদ এটা তারা নিজেরা আল্লাহর কাছ থেকে শুনেছেন সর্বশ্রেষ্ঠ নবীর পৃথিবীতে আগমন ঘটবে এবং সে নবীর উম্মত হবে সর্বশ্রেষ্ঠ উম্মত আর সবাই বিশ্বাসীরা অপেক্ষা করছে শেষ নবীর অপেক্ষা করছে যে আমরা যদি শেষ নবীর উম্মত হয়ে আমরা যদি সেরা উম্মত হতে পারি সে অপেক্ষায় ছিল বিশ্বাসীরা ইমানদারেরা একটা সময় আসলো অপেক্ষা শেষ হলো পৃথিবীবাসীর বিশ্বাসীদের অপেক্ষা শেষ হল আল্লাহ পৃথিবীতে অগণিত নবীদেরকে পাঠালেন নবীরা পৃথিবীতে আসলেন আল্লাহর দেয়া কর্মসূচি আল্লাহর দেয়া দায়িত্ব এটাকে আঞ্জাম দিলেন আবার নির্ধারিত সময়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহ তাল নতুন নবী এই পৃথিবীতে পাঠালেন একটা সময় এই যে হাজার বছরের ভবিষ্যৎবাণী হাজার বছরের সুসংবাদ বিশ্বাসীদের অপেক্ষা হজরত ইব্রাহিম আলী ইসালামের দুয়ার বাস্তবায়ন হজরত ইসা আলহ ইসালামের দেয়া সুসংবাদ হজরত ইসমাইল আলী সালামের বংশে কুরাইশ গোত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম হল এবং সে জন্মটা সোমবার দিন হয়েছে এই জন্মটা কিবার হয়েছে সোমবার দিনে জন্মটা হয়েছে এটাও সহি হাদিসের মাধ্যমে আমরা জানছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন এটা তার সবসময়ের আমল ছিল সোমবার রোজা রাখা এই আমলটা তিনি করতেন তো সাহাবা একরাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে সোমবার দিন রোজা রাখার কারণটা কি তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জবাব দিলেন দাদিকা ইয়মন বলিতুফি এই সোমবার দিনটা আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছেন তার কৃতজ্ঞতা হিসেবে সোমবার দিন আমি রোজা রাখি বুলিতুফি আবার এটাও বললেন এই সোমবার দিনই আমি আল্লাহ তালার কাছ থেকে নবতী প্রাপ্ত হয়েছি সুবাহ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেন বলিদান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়ৌমাল ইসনাইনি যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন ওয়াস্তুম্বি আয়ৌমুল ইসনাইনি এবং আল্লাহ তালা তাকে যে নবতী দান করেছেন তাও সোমবার দিন আল্লাহ তালা তাকে পৃথিবী থেকে নিয়ে গেছেন সেদিনটাও ছিল সোমবার দিন وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين এবং মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করার দিন সেদিনটা ছিল সোমবার দিন وقدم المدينة <coughs> এবং যেদিন তিনি মদিনায় যে প্রবেশ করেন সেদিনটাও ছিল সোমবার দিন এবং তিনি হজরে আসওয়াদকে যে উত্তোলন করেছেন সেদিনটাও ছিল সোমবার দিন নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম তার জন্মটা এতিম অবস্থায় হয়েছে আলম জন্ম হয়েছে এতিম অবস্থায় জন্মের কয়েক মাস পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব তিনি এন্তেকাল করেন তার জন্ম যখন হয় তার মা তার নাম রাখেন আহমদ আর তার দাদা তার নাম রাখে মোহাম্মদ জন্ম হওয়ার পর ওনার মা ওনার নাম রাখেন আহমদ আর ওনার দাদা ওনার নাম রাখেন মোহাম্মদ মোহাম্মদ নামটাই আমাদের কাছে বেশি পরিচিত বেশি মশহুর হজরত আবু মুসা আশারি রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে তার নাম বলতেন আনা মোহাম্মদ আহমদ বলতেন আমি মোহাম্মদ আমি আহমদ ওয়াল এবং আমি সর্বশেষ নবী এটা বলতেন আমি সর্বশেষ নবী ওয়াল হাসের আমি একত্রকারী আমি তৌবার নবী ও নবীর রাহমা এবং আমি রাহমাতের নবী এরকম ভাবে নিজের নামগুলোকে তিনি বলতেন সাহাবিদের সামনে এই দেখেন সোয়া লক্ষ নবী আল্লাহ তালা এই পৃথিবীতে নবী প্রায় সোয়া লক্ষ নবীকে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠাইছেন সর্বশেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং লক্ষ নবীদের দ্বারা এ পৃথিবীতে আল্লাহ তালা যে কার্যক্রম পরিচালনা করেছেন এর সমাপ্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন নবীদের মাধ্যমে প্রচার করেছেন এ দিন পূর্ণতা লাভ করেছে সুবাহান কোরআন করিমের সবচেয়ে মজার আয়াত আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া আমাদেরকে সবচেয়ে বড় উপহার যে আয়াত কোরআন করিমের সর্বশেষ যে আয়াত সেই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন যে আজকের দিন হল পূর্ণতার দিন আমি যে মকসাদ নিয়ে পৃথিবীকে তৈরি করেছি যে মকসাদ নিয়ে কুল কায়নাতকে আমি সৃষ্টি করেছি আজকের এই দিনে তা পূর্ণতা লাভ করবে সুবাহান أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আলিয়মা আজকের দিন দিন তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম দিন পরিপূর্ণ হয়ে গেল এতদিন পর্যন্ত দিন কি ছিল অসম্পূর্ণ ছিল আজকের দিন আল্লাহর যে দিন এ দিন পরিপূর্ণ হয়ে গেল আর এই দিনের পরিপূর্ণতার মাধ্যমে কি হলো তোমাদের উপর আমার নিয়ামত যে নিয়ামত আমি বর্ষণ করছিলাম সেই নিয়ামত পূর্ণ হল সেই নিয়ামত আজকে পূর্ণ হয়ে গেল একদম হজরত আদম আলী ইসলাম থেকে যে নিয়ামতের বর্ষণ আল্লাহ শুরু করেছেন আল্লাহ যে পথ এবং পৃথিবী বাসীকে দেওয়া শুরু করলেন এটা কি হয়ে গেল একদম পূর্ণ হয়ে গেল এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম এরপরে আর কোন নবীর আগমন ঘটবে না একদম সর্বশেষ নবী সৈয়দে কৌনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন সৈয়দে কৌনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন মসজিদে আকসামে জুমলা আম্বিয়া মসজিদে আকসামে জুমলা আম্বিয়া মুক্তদি থে আর ওয়া তুম মুক্তদা একদম উভয় জাহানের তিনি সর্দার আল্লাহ সর্দার হিসেবে তাকে সৃষ্টি করেছেন সেরা হিসেবে মাকসদ হিসেবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কিন্তু তাকে আল্লাহ প্রেরণ করেছেন সবার শেষে তাকে পাঠিয়েছেন সবার শেষে কারণ মাকসাদ যিনি তিনি আগে আসেন না তিনি পরে আসেন আমাদের মাহফিল আমরা এক মাহফিল করব সে মাহফিলে একজন আলোচনা করবেন সর্বপ্রথম কি করা হবে মাহফিলের প্রস্তার করা হবে প্রচার করা হবে আগে প্রচার করা হবে না আগে প্রধান আলোচক আসবেন আগে প্রচার করা হবে প্রচার অনুযায়ী নির্ধারিত দিন আলোচনা হবে সেজন্য স্টেজ করা হবে মাইকিং করা হবে মাইক পিট করা হবে আমরা সবাই আসব আলোচনা শুরু হবে সবাই যখন একত্রিত হবে তখন প্রধান আলোচক তিনি এসে আলোচনা শুরু করবেন ঠিক না আর তারপর আর কারো আলোচনা নেই ওনার দ্বারা দোয়া হবে দোয়ার মাধ্যমে আলোচনা মাহফিল কি হবে শেষ হবে যিনি মাকসুদ তিনি আগে না তিনি পরে মাকসুদ তিনি কি আগে না তিনি পরে তিনি পরে আসবেন তারপরে তার কিছু নেই তার আলোচনাগুলো শোনার জন্যই সবাই উপস্থিত হবে সবাই অপেক্ষায় থাকবে পূর্ণ পৃথিবী অপেক্ষায় ছিল সৈয়দে কৌনাইন খতমুল মুরসালিন আখিরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন সর্বশেষ তিনি আগমন করেছেন কিন্তু ফখরুল আউ্বালিন পূর্ববর্তীরা তাকে নিয়ে গর্ব করেছে সুহান পূর্বে যারা আসছে তারাও তাকে নিয়ে গর্ব করছে এরা বলে নাই যে আমরা সেরা বলতে আমাদের পরে যিনি আসবেন তিনি সেরা আল্লাহ তালার পক্ষ থেকে সেরা পয়গম্বর তিনি পৃথিবীতে আগমন করবেন এই সুসংবাদ পূর্ববর্তী সমস্ত নবীরা পৃথিবীবাসীকে দিয়ে দিয়েছেন এবং সমস্ত নবীদের তিনি তো ইমাম ছিলেন আল্লাহ তার জীবদ্দশায় বাইতুল মাকদিসে সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত তিনি ইমামতি করেছেন সবাই তার মুক্তি হয়েছেন মসজিদে মে জুমলা আম্বিয়া মসজিদে মে জুমলা अम्बिया मुक्तदी थे और वा तुम मुक्तदा मुक्तदी थे और वा तुम मुक्तदा সমস্ত নবীদেরকে উপস্থিত করেছেন মসজিদ আকসার মাঝে আর সেখানে তিনি ছিলেন ইমাম আর সবাই তার মুক্তি হয়ে গেছে হজরত আদম আলী ইসালাম আদি পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম মিল্লত ইব্রাহিমের সর্দার সবাই পিছনে হজরত মুসা আলী ইসালাম কলিমুল্লাহ হজরত ঈসা আলী ইসালাম রুহুল্লাহ সবাই পিছনে নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমাম তিনি সামনে आके आमद नए पलक में राज अम्बिया औलिया मोहताज आके आमद नए पलक में राज अम्बिया औलिया मोहताज আল্লাহ তিনি যখন পৃথিবীতে আসলেন আল্লাহ তাকে যে মেয়ারাজ দান করলেন তার সাথে কথা বলার যে আয়োজন আল্লাহ তালা তৈরি করলেন সেই আয়োজনটা কোথায় ছিল সপ্তাহের উপরে একদম লৌহ কলমের উপরে সে জায়গায় আল্লাহ তালা আয়োজন করছে कलीमे के चरखे फलक तूरे उस्त हमानूरे हा पर तो बेनूरे उस्त হজরত মুসা আলী ইসলাম কালিমুল্লাহ হয়েছেন আল্লাহ তার সাথে কথা বলছেন আর সেই কথা কোথায় হয়েছে তিনি হলেন তুর পাহাড়ের উপরে আর আল্লাহ হলেন সপ্তাকাশের উপরে ঠিক না কথা হয়েছে আর নবী মোহাম্মদুর রসুল্লাহ তার সাথে আল্লাহ তালার কথা হইতে কোথায় মেয়ারাজ হইতে কোথায় সবটাকে সেরু করে আল্লাহ তালা তাকে নিয়ে গেছে এই মেয়ারাজের প্রতি বিশ্বাস ইমানের অংশ এই মেয়ের আজকে বক্কার কাফের বিশ্বাস করে নাই হজরত আবু বকর উনি বিশ্বাস করছেন এই জন্য আবু বকরের নাম সিদ্দিক হয়ে গেছে সুবাহ সিদ্দিক হয়ে গেছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ তালা তার মৃত্যুর পূর্বেই বাবা হারা করে তৈরি করে মৃত্যুর আগেই বাবাকে হারাই একদম শিশু অবস্থায় যখন লেখাপড়া শিখবেন তখন মা হারায় ফেলছে আরেকটি বড় হয়েছেন তো দাদাও পৃথিবীতে নাই চাচার বিশাল ব্যবসায়ী কারবার বিশাল সংসার সে সংসারে লালিত পালিত হয়েছেন তাই দুনিয়ার কেউ তার শিক্ষক না কিন্তু তার শিক্ষক কে মহান রব্বুল আলমিন তার শিক্ষক یتیمے کے نہ کر دا درست کتب خانہ چند ملت بشوست ইতিমে কেনা কর তিনি এমন এতিম ছিলেন যে তাকে যে লেখাপড়া শিখাবে এমন কোন অভিভাবক ছিল না কিন্তু আল্লাহ তালা তাকে এত এলেম দিতেন অতীতের সমস্ত ধর্ম সমস্ত দিন সমস্ত কিছুকে তিনি ধৌত করেছেন তার মাধ্যমে পৃথিবীবাসীকে আল্লাহ এমন নির্ভেজাল এমন নিখুঁত এক জীবন ব্যবস্থা এক পারিবারিক ব্যবস্থা এক রাষ্ট্র ব্যবস্থা দান করেছে কেমন পর্যন্ত যার অনুসরণ করলে পৃথিবীতে পৃথিবীর মানুষ শান্তি পাবে পৃথিবীটা জান্নাতের ঈর্ষণীয় বস্তুতে পরিণত হবে بلا قامت لات بشکست خراد بإعجاز دی آب عزاب برد نہ عزلات عزا براورد گرد کہ توری تو انجیل منسوخ کرد لا الہ الا اللہ এই কালেমার দাওয়াতটা ছিল তার পুঁজি আর এই দাওয়াতের মাধ্যমে মক্কার যত প্রভাবশালী মূর্তিগুলো ছিল সমস্ত কিছুর দাওয়াতকে সমস্ত কিছুর প্রভাবকে তিনি তস্তস করে দিয়েছেন তাই না তৌরাত এবং ইনজিলকে মানুষ যে নিজের হাতের কলম দ্বারা বিকৃত করে ফেলেছিল এ সমস্ত কিছুকে তিনি আবার পুনরুদ্ধার করেছেন তার এলিম দান এত এলিম ছিল তার আপনি দেখেন হজরত আদম আলী ইসলামের মাধ্যমে শুরু হয়েছিল আল্লাহ পৃথিবী মানুষের কাছে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তার মনোনীত দিন তার মনোনীত পথ এই পথের দাওয়াত এটি শুরু হয়েছিল কার মাধ্যমে হজরত আদম আলী ইসলামের মাধ্যমে তিনি আল্লাহ নবী ছিলেন হজরত নুহ আলাই আলাই ইসলামের মাধ্যমে দাওয়াত শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে দাওয়াত হজরত ঈসা আলহ ইসলামের মাধ্যমে দাওয়াত এ পৃথিবীবাসীর কাছে তৌহিদের দাওয়াত এসেছে আল্লাহ তার মনোনীত দিন এ দিনের দাওয়াত নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে পাঠাইছেন আর এই দাওয়াত শেষ হয়েছে কার মাধ্যমে নবী মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে এখন পৃথিবীবাসীর কাছে আল্লাহ নতুন কোন ওহি পাঠাবেন না প্রয়োজন নেই আল্লাহর পক্ষ থেকে যা পাঠানোর প্রয়োজন ছিল সব শেষ এই যে আয়াত اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এখন এ নিখুঁত এ দিন নির্ভেজাল এদিন অবিকৃত অবস্থায় এদিন পৃথিবীর মানুষের কাছে কেমন পর্যন্ত থাকবে আল্লাহ তালার চ্যালেঞ্জ আল্লাহর জিম্মাদারি আমি এটাকে অবিকৃত অবস্থায় রাখবো এটাকে এখন আর কেউ এটার মাঝে খুঁতো বের করতে পারবে না এটার মাঝে কলমও ধরতে পারবে না কেউ বিকৃতও করতে পারবে না এই সুযোগ কারোর জন্য নেই কেউ পারবে না এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ রব্বুল আলম রাহমাতাল্লিল আলমিন পৃথিবীর মানুষের কাছে যে দাওয়াত পেশ করেছেন রব্বুল আলমিন রাহমাতাল্লিল আলমিনের বিদায়ের পর কেমন পর্যন্ত তার হেফাজতের জিম্মাদারি নিয়ে নিয়েছেন এইটা যেহেতু হেফাজত হবে এটি যেহেতু অবিকৃত অবস্থায় আছে এর মাঝে কোনো সংস্কারের প্রয়োজন তো নাই এটাকে পুনরুদ্ধার করার কোনো প্রয়োজন নাই নতুন কোন নবীর পৃথিবীতে আগমনের সুযোগ নাই মাকসাত্তা হিসেবে ধান থেকে চাউল হয় ঠিক না চাউল থেকে ধান হয় চাউল থেকে ধান হয় না চাউল থেকে ধান হয় না তাহলে ধান হয় কেমনে আবার ধান থেকে ধান হয় ধান থেকে চাউল হয় ঠিক না কিন্তু চাউল থেকে ধান হয় না কিন্তু ধান এটার মাকসাদ কি ধান না চাউল মাকসাদ কি চাউল মকসুদ কি ধান মকসুদ কি চাউল হল মকসুদ এজন্য ধান এটাকে কি করতে হয় এটাকে আবার বপন করতে হয় আবার বপন করার ক্ষেত্রে প্রসেসিং আছে না প্রসেসিং আছে না না এমনি বপন করলেই ধান হয় এটার মধ্যে প্রসেস আছে এরপরে এই ধান কি করা হয় ভাঙানো হয় ঠিক না মাকসাদ কি চাউল এজন্য ধান রাখা হয়েছে এটাকে চাউল করা হয় নাই এটাকে ধান অবস্থায় রেখে দেওয়া হয়েছে ঠিক না এটাকে বিভিন্ন কিছু বিভিন্ন প্রক্রিয়া একের পর এক বিভিন্ন ধরনের প্রসেসিং এর মাধ্যমে একটা সময়ে এ ধানটা এটা চাউলে পরিণত হয়েছে চাউল থেকে ধান হবে না হবে আরে চাউল থেকে ধান হবে চাউল থেকে ধান হবে না নবী মোহাম্মদুর রসুল্লাহর পৃথিবীতে আগমনের পর আর কোন নবী হবে না মাত্রা দেখে গেছে তো মাকসুদ যেটা ছিল এটা এসে গেছে কিন্তু দেখেন চাউল থেকে ভাত হয় চাউল থেকে হয় না চাউল থেকে আর কি হয় পোলাও হয় চাউল থেকে পোলাও হয় বিরিয়ানি হয় পিঠা হয় পায়েস হয় অনেক কিছু হইতে পারে চাউল থেকে এইসব জিনিস হয় সেই নবীর মোহাম্মদুর রসুল্লাহ এলেন এই কি গ্রহণ করে আব্দুল কাদের জিলেনি হইতে পারে খাজা মঈনুদ্দিন চিস্তি হইতে পারে আশরাফ আলী থানবী হইতে পারে হুসাইন আহমদ মাদানি হইতে পারে বিভিন্ন অলি বুজুর্গদের আগমন পৃথিবীতে ঘটবে তার এলেন তারা যখন গ্রহণ করবে তার সুন্নত তারা যখন গ্রহণ করবে এটাকে যখন আঁকড়িয়ে ধরবে রব্বানি মুজাহিদিন মুখলিসিন পৃথিবীতে তাদের আগমন ঘটতে পারে কিন্তু পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে এ বিশ্বাস রাখতে হবে সেই নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য এই পৃথিবীর জন্য আনন্দের বিষয় একদম কেমন পর্যন্ত আমরা যারা পৃথিবীতে আসবো আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এ নবীর আগমন এ নবীর উম্মত হিসেবে আমরা যে নির্বাচিত হয়েছি আমরা যে মনোনীত হয়েছি তার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো কারণ এ নবীর উম্মত হতে পেরেছি দেখে আমরা সেরা উম্মত কুন্তুম খাইরা উম্মা আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সেরা উম্মত এটা কেন বলেছেন আমরা সেরা নবীর উম্মত না এজন্য সেরা উম্মত সেই শুক্রিয়া আদায় করে যেতে হবে এই নবীর শুকুর গুজার হতে হবে এখন শুক্রিয়া আদায় আমরা করব এ নবীর পৃথিবীতে মিলাদ এ নবীর পৃথিবীতে জন্ম হইছে এজন্য আমরা কৃতজ্ঞতা জানাবো আল্লাহর কাছে তারা উন্মত হতে পেরে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমরা যেই পদ্ধতিতে কৃতজ্ঞতা জানালে আল্লাহ খুশি হবেন যেই পদ্ধতিতে কৃতজ্ঞতা প্রকাশ করলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তরিকার উপর চলা হবে সেই পদ্ধতিতে কৃতজ্ঞতা আদায় করতে হবে যেমন মনে করেন আমাদের জিন্দগির সমস্ত কাজগুলো যেমন আমি খাচ্ছি তো এই খাওয়ার দ্বারা আমার পেট ভরবে আমার সুস্বাস্থ্য অর্জিত হবে ঠিক না স্বাভাবিকভাবে আমি দাঁড়ায়ও খাই বৈশা খাই শুয়ে শুয়ে খাই যেই পদ্ধতি দিয়ে খাই পেট তো ভরবে পেট ভরবে না কিন্তু খাওয়াটা যদি সুন্দর তরিকায় হয় পেট ভরার সাথে সাথে সব হবে আল্লাহ খুশি হবেন আমার খাওয়াটাও এবাদতে পরিণত হয়ে যাবে আপনি এক গ্লাস পানি খাবেন পানিটা যদি সুন্নত তরিকায় খান ডান হাতে পানিটা যদি পান করেন পানিটা পান করার সময় যদি আপনি তিন শ্বাসে পানিটা পান করেন বিসমিল্লা বলে যদি পানিটা পান করেন পানি পান করার মাধ্যমে আপনার পিপাসা মিটবে আপনার সুস্বাস্থ্য অর্জিত হবে সাথে সাথে সুন্নত অনুযায়ী পানিটা পান করার কারণে আপনার পানি পান করার বিনিময়েও আপনি আল্লাহ তালার কাছ থেকে সব পাবেন পানি পান করাটাও একটা এবাদতে পরিণত হয়ে যাবে অথচ কাজ করছে কিন্তু পেট ভরার জন্য কিন্তু নবীর তরিকায় হওয়ার কারণে এবাদত হয়ে গেল আপনি পোশাক পরবেন আপনাকে সুন্দর দেখা যাবে আপনি পোশাক পরবেন আপনার স্থানটা ঢেকে যাবে যে পোশাক পরিধান করেন আপনাকে সুন্দর দেখা যাবে আপনার স্থান ঢাকবে কিন্তু যদি সুন্নতি পোশাক পরিধান করেন আপনার শরীরও ঢাকবে সৌন্দর্য প্রকাশ পাবে সাথে সাথে সুন্নতি পোশাক পরিধান করার কারণে আমল নামার মাঝে সুন্নতের অনুসরণের নেকি পাওয়া যাবেন এর সুন্নতের বরকত আর যদি খাবার খান কিন্তু পদ্ধতি সুন্নতের পদ্ধতি না ইহুদি নাসারাদের পদ্ধতি তাহলে ইহুদি নাসারা বিধর্মীদের অনুসরণ অনুকরণের কারণে গুণা হবে পোশাক পরলেন আপনি পোশাক পরিধান করলেন পোশাক আপনি পরিধান করলেন আপনার লজ্জাস্থান ঢাকলো পোশাক পরিধান করলেন আপনার সৌন্দর্য প্রকাশ পেল কিন্তু যে পোশাক পরিধান করেছেন পোশাকটা বিধর্মীদের পোশাকটা বিধর্মীদের বিধর্মীরা এই পোশাক পরিধান করে থাকে এটা তাদের ধর্মীয় পোশাক এটা বিধর্মীদের ধর্মীয় পোশাক তো বিধর্মীদের সাথে সামঞ্জস্যের কারণে এই পোশাক পরিধান করাটাও আপনার জন্য গুণা আপনি পোশাক পরিধান করতেছেন বিধর্মীদের কালচার তাদের ধর্মীয় পোশাক পরিধান করার কারণে আপনার গুণা হবে কাজ যেটাই করব আমরা এটা এরকম হইতে পারে গুণাও হইল না নাকি হইল না আবার কিছু কাজ এমন আছে কাজের কারণে গুণা হয় কিছু কাজ এরকম আছে যে কাজের কারণে কি হয় সব হয় আপনি সুক্রিয়া আদায় করবেন নবীর উম্মত নবীর জন্মের সুক্রিয়া আদায় জানাবেন আপনি যদি সুক্রিয়া আদায় করেন আল্লাহ খুশি হবেন ঠিক না সেই সুক্রিয়া আদায়টা যদি এমন পদ্ধতিতে হয় যেই পদ্ধতিতে নবী সুক্রিয়া আদায় করেছেন যেই পদ্ধতিতে সাহাবিরা সুক্রিয়া আদায় করেছেন সেই পদ্ধতিতে যদি শুক্রিয়া আদায় হয় আমল নামার মাঝে নেকি পাওয়া যাবেন পাবেন না নেকি পাওয়া যাবেন আর যদি শুক্রিয়া আদায় করেন এমন পদ্ধতিতে শুক্রিয়া আদায় করলেন যেই পদ্ধতিতে ইহুদিরা নাসারারা শুক্রিয়া আদায় করে জন্মদিনে কেক কাটে কাটে না কারণ আপনিও জন্মদিনে কেক কাটা শুরু করে দিলেন একটা মুসলমানের কালচার না এটা ভিন্ন ধর্মীয় লোকদের সংস্কৃতি এটা তাদের কালচার তখন এই ধরনের কাজের কারণে আপনার কি হবে গুণা আপনি গুণাগার আপনি এমন এমন কাজ কেন করবেন যে কাজটা বেধর্মীরা তাদের ধর্মীয় কালচার ধর্মীয় সংস্কৃতি হিসাবে তারা এই কাজটা করে থাকে এখন মিলাদুল নবী পালন করবেন আপনি নবীর জন্ম শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে যে আমি নবীর উন্মত হতে পেরেছি এ নবীর পৃথিবীতে আগমন এই পৃথিবীর জন্য সবচেয়ে আনন্দের সংবাদ কারণ এই সংবাদটা হাজার হাজার বছর শত শত নবীরা এই দাওয়াত এই সুসংবাদ পৃথিবীবাসীকে শোনাই আর আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবী যেদিন এ নবীকে তার কুলের মাঝে পেয়েছে সেদিনটা পৃথিবীর জন্য সবচেয়ে সুখের সবচেয়ে আনন্দের দিন পৃথিবীর সবচেয়ে সেরা দিনে দিন সবচেয়ে দামি দিন সেই দিন আপনি সুক্রিয়া দেয় কিভাবে করবেন রসুল কিভাবে করতেন আমরা ইতিপূর্বে হাদিস পেয়েছি আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন জালিকা ইয়মুন বলিপ্তু ফিহি সোমবার তো সেই দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেয় হিসেবে এদিনটা আমি রোজা পালন করি সেই কৃতজ্ঞতা প্রকাশ সুক্রিয়া আদায় প্রকাশ এটা সিয়ামের মাধ্যমে হতে পারে আল্লাহ রসুল নিজে সোমবার দিন রোজা রাখতেন কারণ ওনার জন্মের দিনটা কোন দিন ছিল সোমবার দিন আর বারোই রবিউল আউবাল বা রবিউল মাস এটা তো জন্ম তারিখ জন্মদিন না তো জন্মের দিন কোন দিন সোমবার আর এই সোমবার দিন প্রত্যেক সপ্তাহে একবার করে আসে আর আল্লাহর রসুল নিজে প্রতি সপ্তাহে সোমবার দিন নিজ জন্মের সুক্রিয়া দায় হিসেবে তিনি রোজা রাখতেন সেই নবীর মহাব্বতে নবী যেহেতু সোমবার দিন রোজা রাখতেন এই মহাব্বতে সোমবার দিন রোজা রাখা এটা আশিকি রসুলদের এটা একটা অনেক বড় সুযোগ হতে পারে যে সোমবার দিন আমি নবীর মহাব্বতে নবী রোজা রাখতেন আমি এই সোমবার দিন রোজা রোজা এবং সিয়াম পালন করি দেখেন কৃতজ্ঞতা আদায় হিসেবে রোজা রাখা এটা অন্যান্য নবীদের আমলেও পাওয়া যায় আশুরার দিন আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে জিজ্ঞাসা করলেন এদিন তোমরা রোজা রাখো কেন এদিন হজরত মুস্তা আলী ইসলাম রোজা রাখতেন কেন রাখতেন এই দিন আল্লাহ তালা ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে মুক্তিদান করেছিলেন এজন্য শুক্রিয়া দেয় হিসেবে এই দিন কি রাখতেন রোজা রাখতেন এর দ্বারা বোঝা যায় নবীদের আমল ছিল এরকম শুক্রিয়া আদায়ের দিন তার রোজার মাধ্যমে কি করতেন পালন করতেন আমি যদি কোনো দিনকে মনে করি আমার জন্য এই দিনটা শুক্রিয়া আদায়ের দিন এদিনটা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশের দিন তাহলে নবীদের সুন্নত অনুযায়ী নবীদের আমল অনুযায়ী সেদিনটা আমরা কিন্তু পারি রোজা রেখে সেদিন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি এবাদত হলো সিয়ামের আমল রোজার আমল আল্লাহ বলছেন রোজা বান্দা যে রাখে তা আমার জন্য রাখে আর এই রোজার প্রতিদান আমি আমার বান্দাকে আমি নিজে দিব তোমার দ্বিতীয় আরেকটা আমল নবীর প্রতি সুক্রিয়া আমরা কিভাবে জানাবো সর্বদা নবীর উপর দরুদ পড়া বিশেষ করে যখন নবীর নাম শুনবো সাথে সাথে মহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করা সাথে সাথে দরুদ শরীফ পাঠ করা হাদিসের মাঝে আসছে যে ব্যক্তি নবীর নাম শুনলো আর দরুদ পাঠ করলো না সে ধ্বংস সে ধ্বংস হজরত জিব্রাইল দোয়া করছেন আর আল্লাহ রসুল আমিন বলছেন নবীর নাম যে শুনলো আর দূরত পাঠ করল সেই নবীর নাম শোনার সাথে সাথে দূরত পড়া এটা ওয়াজিব এটা জরুরি এই আমল যে করে না সে অকৃতজ্ঞ সে নিমক খারাপ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ان الله وملائكته আল্লাহ বলতেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এবং তার ফেরেস তারা ইসল্লুনা আলেন নবী নবীর প্রতি দরুদ পেশ করেন দরুদ পাঠান নবীর প্রতি আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আমানু সল্লু আলাইহি তোমরা এই নবীর প্রতি দরুদ পাঠ করো নবীর প্রতি দরুদ পাঠ করো হুকুম আছে ওয়াসাল্লিমু তাসলিমা সালাম পেশ করো নবীর প্রতি হাদিসের মাঝে আসছে যারা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে আল্লাহ তালা স্বয়ং তার কাছে সালাম পাঠান এবং বান্দা যখন নবীর প্রতি সালাম পেশ করে এ সালাম রোজায় আথারে একদল ফেরিস্তা নবী পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং নবী এ সালামের জবাব পেশ করে আরেকটা বিষয় সাহাবা একরম যেটা করতেন সর্বদা নবীর সিরাতের আলোচনা সবসময় নবীর সামায়ের আলোচনা তারা করতেন মদিনার মুনাফেকরা নবীন নামে বিভিন্ন অপপ্রচার করত আজকেও পৃথিবীতে মুনাফে কাপেররা নবীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে না চালাচ্ছে না আমাদের জিম্মাদারি আছে আল্লাহর দেয়া জিম্মাদারি যে কাফের মুনাফেক নবীর অপপ্রচার করছে তুমি নবীর আশেখ তুমি নবীর আশেখ তুমি তোমার নবীর সুমহান চরিত্রের আলোচনা পৃথিবীবাসীর কাছে পেশ করো আমাদের কাজ হল নবীর উত্তম চরিত্রের আলোচনা নবীর নির্ভেজল নিখুঁত অবিকৃত যে দিন নবী আমাদের কাছে রেখে গিয়েছেন এ দিনের দাওয়াত পৃথিবীবাসীর কাছে পেশ করা এটা আমাদের জিম্মাদারি তারা বলতেছে এ নবী খারাপ আমাদেরকে বলতে হবে এ নবী রাহমাতাল্লিল আলমী তারা বুঝাতে চাচ্ছে এ নবী সন্ত্রাসী ছিলেন তিনি জাহাজ করেছেন যুদ্ধ করেছেন তার মোকাবেলায় মুসলমান আমাদের জিম্মাদারি নবীর জীবনী পড়া নবীর জীবনী এটাকে প্রচার করা যে আল্লাহ তো তাকে রাহমাতাল্লির আলমিন হিসেবে পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেছেন এবং পৃথিবীবাসীর জন্য তিনি রাহমাতাল্লিল আলমিন কেমন পর্যন্ত পৃথিবীবাসীর জন্য তিনি রাহমাতাল্লিল আলম এই দাওয়াত পৃথিবীবাসীর পর্যন্ত পৌঁছাইতে হবে আজকে দেখেন কাছেররা থামে নাই আমরা থেমে গেছি ওরা আমাদের নবীর অপপ্রচারে এখনো পর্যন্ত ব্যস্ত আমাদের নবীর জীবনীকে কেন্দ্র করে তারা নানা ধরনের খুঁত বের করে তারা বই রচনা করছে তারা এটাকে প্রচার করছে তাদের মিডিয়াতে কিন্তু আমরা আমাদের নবীর জীবনী আজকে পড়ছি না নবীর দাওয়াত আজকে আমরা মানুষদের পর্যন্ত পৌঁছাচ্ছি না হাজার বছর পর্যন্ত আমাদের প্রতিবেশী আমাদের পাশে থাকা দেখেন আমাদের এ দেশের নাগরিক সাঁওতাল গারো চাকমা আমরা এদের পর্যন্ত হাজার বছরে ইসলামের দাওয়াত নিয়ে যাইনি কিন্তু দূর দেশ থেকে খ্রিস্টানরা তাদের কাছে খ্রিস্টবাদের দাওয়াত নিয়ে আজকে উপস্থিত আজকে দলে দলে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে আমরা তাদের কাছে আমাদের নবীর জীবনী নিয়ে যাইনি কিন্তু ঈসা মসিহের জীবন নিয়ে ঈসা নদীর দাওয়াত নিয়ে খ্রিস্টানরা আজকে গ্রামে গ্রামে ঘুরতেছে আজকে নবীর জীবন ভুলে যাওয়া মুসলমানদের কাছে তারা ঈসা নবীর জীবনীকে তুলে দিচ্ছে আজকের এই সিরাতুল নবী এই মিলাদুল নবীর আলোচনার মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কেমন পর্যন্ত এই পৃথিবীর মানুষদের মুক্তির জন্য তো তাদেরকে এই নবীর সিরাজ এই নবীর আদর্শ গ্রহণ করতে হবে আর আমরা এ নবীর অনুসারী এ নবীর দাওয়াতকে আমরা গ্রহণ করেছি এ নবীকে আমরা ভালোবাসি এ নবী তার তেইশ বছরের জীবন দ্বারা তিনি আমাদের পর্যন্ত এই দিনের দাওয়াত পৌঁছানোর মেহনত তেইশটা বছর তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন তার চোখের পানিতে তার গাড়িগুলো ভিজেছে তার রক্তে বক্কার জমিন বহুদের জমিন তার রক্তে রঞ্জিত হয়েছে তিনি রক্ত ছড়িয়েছেন যার শরীর একটা মশা একটা মশা একটা মাছি পর্যন্ত বসত না কিন্তু কাফেররা এ মানুষটার শরীরে পাথর মেরে তাকে রক্তাক্ত করেছে আবু জেহেলেরা আবু লাহাবেরা তাকে ক্ষত বিক্ষত করেছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনার মুনাফেকরা তার চরিত্রকে নিয়ে নানা ধরনের কটু বাক্য সমাজের মাঝে ছড়িয়েছে আজকেও আবু জেহেলেরা আবু লাহাবেরা আবদুল্লাহ ইবনে উবাই চরিত্রের লোকেরা আজকে সমাজের মাঝে আছে তার নবী নবীর শিক্ষার বিরোধিতা করছে নবীর শিক্ষাকে তুলে দেওয়ার আয়োজন করছে আজকের মুসলমানের সন্তানরা নবীর ইতিহাস জানে না আজকে তারা পড়তে পারছে না নবীর ইতিহাস আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে ফিকির করতে হবে আমাদের সন্তানরা যেন নবীর ইতিহাস নবীর জীবনী এরা পড়তে পারে শিখতে পারে তাদের জীবনটা যেন জীবনের প্রত্যেকটা কাজগুলো যেন নবীর অনুসরণে হয়ে যায় সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কিছু নিতে পারলাম রাজি আছি না ইনশাল্লাহ নবীর জীবন পড়ব জানব এবং এই দাওয়াত আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আমরা আমাদের পর্যন্ত পুরা পৃথিবী পর্যন্ত ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক